บุ๊กทู ห้าสิบเอ็ด একান্ন একান্ন การไปทำธุระ টুকিটাকি কাজের জন্য এখানে ওখানে যাওয়া টুকিটাকি কাজের জন্য এখানে ওখানে যাওয়া ดิฉันอยากไปห้องสมุด আমি লাইব্রেরিতে যেতে চাই আমি লাইব্রেরিতে যেতে চাই ดิฉันอยากไปร้านขายหนังสือ আমি বইয়ের দোকানে যেতে চাই আমি বইয়ের দোকানে যেতে চাই ดิฉันอยากไปแผงขายหนังสือพิมพ์ আমি খবরের কাগজের দোকানে যেতে চাই আমি খবরের কাগজের দোকানে যেতে চাই ดิฉันอยากยืมหนังสือ আমি একটা বই ধার করতে চাই আমি একটা বই ধার করতে চাই ดิฉันอยากซื้อหนังสือ আমি একটা বই কিনতে চাই আমি একটা বই কিনতে চাই ดิฉันอยากซื้อหนังสือพิมพ์ আমি একটা খবরের কাগজ কিনতে চাই আমি একটা খবরের কাগজ কিনতে চাই ดิฉันอยากไปห้องสมุดเพื่อจะไปยืมหนังสือ আমি একটা বই ধার করতে লাইব্রেরিতে যেতে চাই আমি একটা বই ধার করতে লাইব্রেরিতে যেতে চাই ดิฉันอยากไปร้านหนังสือเพื่อจะไปซื้อหนังสือ আমি একটা বই কিনতে বইয়ের দোকানে যেতে চাই আমি একটা বই কিনতে বইয়ের দোকানে যেতে চাই ดิฉันอยากไปแผงขายหนังสือ เพื่อจะซื้อหนังสือพิมพ์ আমি একটা খবরের কাগজ কিনতে খবরের কাগজের দোকানে যেতে চাই আমি একটা খবরের কাগজ কিনতে খবরের কাগজের দোকানে যেতে চাই ดิฉันอยากไปร้านแว่นตา আমি চশমার দোকানে যেতে চাই আমি চশমার দোকানে যেতে চাই ดิฉันอยากไปซูเปอร์มาร์เก็ต আমি সুপার মার্কেটে যেতে চাই আমি সুপার মার্কেটে যেতে চাই ดิฉันอยากไปร้านขายขนมปัง আমি বেকারিতে যেতে চাই আমি বেকারিতে যেতে চাই ดิฉันอยากซื้อแว่นตา আমি একটা চশমা কিনতে চাই আমি একটা চশমা কিনতে চাই ดิฉันอยากซื้อผลไม้และผัก আমি কিছু ফল ও সবজি কিনতে চাই আমি কিছু ফল এবং সবজি কিনতে চাই ดิฉันอยากซื้อขนมปัง আমি রোল এবং পাউরুটি কিনতে চাই আমি রোল এবং পাউরুটি কিনতে চাই ดิฉันอยากไปร้านแว่นตาเพื่อจะซื้อแว่นตา আমি চশমা কেনার জন্য চশমার দোকানে যেতে চাই আমি চশমা কেনার জন্য চশমার দোকানে যেতে চাই ดิฉันอยากไปซูเปอร์มาร์เก็ตเพื่อจะซื้อผลไม้และผัก আমি ফল এবং সবজি কেনার জন্য সুপার মার্কেটে যেতে চাই আমি ফল এবং সবজি কেনার জন্য সুপার মার্কেটে যেতে চাই ดิฉันอยากไปร้านเบเกอรี่เพื่อจะซื้อขนมปัง আমি রোল এবং পাউরুটি কেনার জন্য বেকারিতে যেতে চাই আমি রোল এবং পাউরুটি কেনার জন্য বেকারিতে যেতে চাই